মানবতা হারিয়ে মানুষ হচ্ছে পশু ধীরে ধীরে ভালোবাসা দিবস নামে চলছে কি সব দেশটা জুড়ে মানবতা হারিয়ে মানুষ হচ্ছে পশু ধীরে ধীরে ভালোবাসা দিবস নামে চলছে কি সব দেশটা জুড়ে মানবতা হারিয়ে মানুষ হচ্ছে পশু ধীরে ধীরে ভালোবাসা দিবস নামে চলছে কি সব দেশটা জুড়ে এ কেমন যুগ এলো রে এ কেমন যুগ এলো রে এ কেমন যুগ এলো রে এ কেমন যুগ এলো রে মানবতা হারিয়ে মানুষ হচ্ছে পশু ধীরে ধীরে ভালোবাসা দিবস নামে চলছে কেশব দেশটা জুড়ে মানবতা হারে মানুষ হচ্ছে পশু ধীরে ধীরে ভালোবাসা দিবস নামে চলছে কেশব দেশটা জুড়ে এ কেমন যুগ এলো রে এ কেমন যুগ এলো রে এ কেমন যুগ এলো রে এ কেমন যুগ এলো রে মানবতা হারে মানুষ হচ্ছে পশু ধীরে ধীরে ভালোবাসা দিবস নামে চলছে কেশব দেশটা জুড়ে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ বখাটেরা মজনু সেজে ফুল হাতে ওয়েট করে লাইলির পথ চেয়ে তসলিমার অনুসারী তরুণীরাও নয়তো বসে বেশ বেশার বেশ ধরে প্রেম দরিয়ায় যায় হারিয়ে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ বখাটেরা মজনু সেজে ফুল হাতে ওয়েট করে লাইলির পথ চেয়ে তসলিমার অনুসারী তরুণীরাও নয়তো বসে বেশ বেশার বেশ ধরে প্রেম দরিয়ায় যায় হারিয়ে প্রেমেরই বাজার গরম নেই কারো লজ্জা সরম প্রেমেরই বাজার গরম নেই কারো লজ্জা সরম প্রেমেরই বাজার গরম নেই কারো লজ্জা সরম পশুকেও হার মানিয়ে যার যা খুশি তাই করে এ কেমন যুগ এলো রে এ কেমন যুগ এলো রে এ কেমন যুগ এলো রে এ কেমন যুগ এলো রে মানবতা হারিয়ে মানুষ হচ্ছে পশু ধীরে ধীরে ভালোবাসা দিবস নামে চলছে কি সব দেশটা জুড়ে মানবতা হারিয়ে মানুষ হচ্ছে পশু ধীরে ধীরে ভালোবাসা দিবস নামে চলছে কি সব দেশটা জুড়ে প্রেমেরই রাখতে স্মৃতি কত পুরুষ কত নারী ভালোবাসার ফাঁদে পরে দেয়াবার গলায় দড়ি পাশাতের জ্ঞান পাপীরা বলে এরা স্বর্গবাসী ভালোবাসা রাখতে মান দিয়েছে তাই ফাঁসি প্রেমেরই রাখতে স্মৃতি কত পুরুষ কত নারী ভালোবাসার ফাঁদে পরে দেয় আবার গলায় দড়ি পাশাতের জ্ঞান পাপীরা বলে এরা স্বর্গবাসী ভালোবাসার রাখতে মান দিয়েছে তাই ফাঁসি এসব দেখে দুঃখ লাগে মনেতে ব্যথা লাগে এসব দেখে দুঃখ লাগে মনেতে ব্যথা লাগে এসব দেখে দুঃখ লাগে মনেতে ব্যথা লাগে শুনে না কেউ বুঝে না বুঝাবো কেমন করে এ কেমন যুগ এলো রে এ কেমন যুগ এলো রে কেমন যুগ এলো রে এ কেমন যুগ এলো রে মানবতা হারে মানুষ হচ্ছে পশু ধীরে ধীরে ভালোবাসা দিবস নামে চলছে কৃষক দেশটা জুড়ে মানবতা হারে মানুষ হচ্ছে পশু ধীরে ধীরে ভালোবাসা দিবস নামে চলছে কৃষক দেশটা জুড়ে এ কেমন যুগ এলো রে এ কেমন যুগ এলো রে এ কেমন যুগ এলো রে এ কেমন যুগ এলো রে প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বিশিষ্ট গীতিকার সুরকার ইসলামী সঙ্গীত শিল্পী আব্দুল কাদের বিপ্লবীর কথা সুর ও কণ্ঠে একটি চমৎকার জাগরণী সঙ্গীত